জাবির ইবনু আবদুল্লাহ রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমার পিতা মারা গেলেন আর তার কিছু ঋণ ছিল আমি তার ঋণের বিনিময়ে পাওনাদারদের খেজুর নেয়ার কথা বললাম তাতে ঋণ পরিশোধ হবে না বলে তারা তা নিতে অস্বীকার করল আমি তখন নবী সাল্লাহ সাল্লামের নিকট এসে এ বিষয়ে তার নিকট উল্লেখ করলাম তিনি বললেন খেজুর পেরে মাচায় রেখে আল্লাহ রাসুলকে খবর দিও অতপর তিনি এলেন এবং তার সঙ্গে আবু বকর ও উমর রদিল্লাহ তাল্লাহ্ন ছিলেন তিনি তার উপর বসলেন এবং বরকতের দোয়া করলেন পরে বললেন তোমার পাওনাদারদের ডাকো এবং তাদের প্রাপ্য পরিশোধ করে দাও অতপর আমার পিতার পাওনাদারদের কেউ এমন ছিল না যার ঋণ পরিশোধ করিনি অতপরও আমার কাছে ১৩ ওয়াসাক খেজুর উদ্বৃত্ত রয়ে গেল সাত ওয়াসাক আজোয়া খেজুর আর ছয় ওয়াসাক নিম্নমানের খেজুর কিংবা ছয় ওয়াসাক আজোয়া ও সাত ওয়াসাক নিম্নমানের খেজুর অতপর আমি রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গে মাগরিবের সলাত আদায় করলাম এবং তাকে ব্যাপারটা বললাম তিনি হাসলেন এবং বললেন আবু বকর ও উমরের কাছে যাও এবং দুজনের কাছে খবরটা দাও তারা বললেন আমরা আগেই জানতাম যে যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যা করার তা যেহেতু করেছেন তখন অবশ্য এরকমই হবে হিসাম রহমতুল্লা আলহি ওয়াহাব রহমতুল্লাহ আলাহি এর মাধ্যমে জাবির রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণনায় আসরের সালাতের কথা উল্লেখ করেছেন তবে তিনি আবু বকর রাজিল্লাহ তাল্লাহ্ন এর কথা এবং আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের হাসার কথা উল্লেখ করেননি তিনি বর্ণনা করেছেন জাবির রাজিল্লাহ তাল্লাহ্ন বলেছেন আমার পিতা নিজের উপর তিরিশ ওয়াসাক ঋণ রেখে মারা গিয়েছেন ইবনু ইসাক রহমতুল্লা আলহি ওয়াহাব রহমতুল্লা আলহি এর মাধ্যমে জাবির রদুল্লাহ তাল্লাহ্ন হতে জুহরের সালাতের কথা বলেছেন